আবদুল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম কাবার ছায়ায় সালাত আদায় করছিলেন তখন আবু জাহল ও কুরাশদের কিছু ব্যক্তি পরামর্শ করে সেই সময় মক্কার বাইরে একটি উট জব হয়েছিল কুরাইশা একজন পাঠিয়ে সেখান থেকে এর ভুড়ি নিয়ে এলো এবং তারা নবী সাল্লাহ সাল্লামের পিঠে ঢেলে দিল অতপর ফাতিমা রদিল্লাহ তাল্লাহা এসে এটি তার থেকে সরিয়ে দিলেন এই সময় নবী সাল্লাহ সাল্লাম তাদের বিরুদ্ধে দোয়া করেন হে আল্লাহ আপনি কুরাইশদের ধ্বংস করুন হে আল্লাহ আপনি কুরাইশদের ধ্বংস করুন হে আল্লাহ আপনি কুরাইশদের ধ্বংস করুন অর্থাৎ Abu Jahl ibn Hisham Utbah ibn Rabiah Shaybah ibn Rabiah ওয়ালিদ ইবনু উতবাহ উবাই ইবনু খালফ এবং উকবাহ ইবনু আবি মুয়াইদ আবদুল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন বলেন অতপর আমি তাদের সকলকে বদরের একটি পরিত্যক্ত কুয়ায় নিহত দেখেছি আবু ইসাক রহমাতুল্লা আলহী বলেন আমি সপ্তম ব্যক্তির নাম ভুলে গিয়েছি আবু আবদুল্লাহ রহমতুল্লা আলহী বলেন ইউসুফ ইবনু ইসাক রহমতুল্লা আলহী আবু ইসাক রহমতুল্লা আলহী সূত্রে উমাইয়া ইবনু খালফ বলেছেন সুবা রহমতুল্লা আলহী বলেন উমাইয়া অথবা উবাই তবে সঠিক হলো উমাইয়া